চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল মুজাহিদরা লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে বীরের বেশে লড়ছে তারা ভয় নেই যে মরণে মুজাহিদরা লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে বীরের বেশে লড়ছে তারা ভয় নেই যে মরণে মুজাহিদরা লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে বীরের বেশে সেই দলেতে সামিল হতে চল গাজাতে চল রে চল সেই দলেতে সামিল হতে চল গাজাতে চল রে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল চল মুজাহির চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহির চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে মরছে মানুষ ঝরছে রক্ত গাজাতে শিশু নারী হচ্ছে শিকার হাই নাদের গুলিতে ফিলিস্তিনে মরছে মানুষ ঝরছে রক্ত গাজাতে শিশু নারী হচ্ছে শিকার হাই নাদের গুলিতে ফিলিস্তিনে মরছে মানুষ ঝরছে রক্ত গাজাতে শিশু নারী হচ্ছে শিকার হাই নাদের গুলিতে ইহুদিদের করতে খতম তুই রানাঙ্গনে চল ইহুদিদের করতে খতম তুই রানাঙ্গনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল চল মুজাহির চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহির চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল দেখ না চেয়ে ডাকছে তোকে ওই মুজাহিদ ময়দানে ফিলিস্তিনে লড়তে হবে চল ছুটে যাই সেইখানে দেখ না চেয়ে ডাকছে তোকে ওই মুজাহিদ ময়দানে ফিলিস্তিনে লড়তে হবে চল ছুটে যাই সেইখানে দেখ না চেয়ে ডাকছে তোকে ওই মুজাহিদ ময়দানে ফিলিস্তিনে লড়তে হবে চল ছুটে যাই সেইখানে খোদার তরে শহীদ হতে ময়দানেতে চল রে চল খোদার তরে শহীদ হতে ময়দানেতে চল রে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল বিশ্ব মুসলিম জেগে ওঠো আর কতকাল ঘুমাবে জোর কদমে যাও এগিয়ে আল্লাহ যে সাথী হবে বিশ্ব মুসলিম জেগে ওঠো আর কতকাল ঘুমাবে জোর কদমে যাও এগিয়ে আল্লাহ যে সাথী হবে বিশ্ব মুসলিম জেগে ওঠো আর কতকাল ঘুমাবে জোর কদমে যাও এগিয়ে আল্লাহ যে সাথী হবে জয়ী তুমি হবেই হবে থাকে যদি ইমান বল জয়ী তুমি হবেই হবে থাকে যদি ইমান বল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল